হ্যাঁ তাহলে আমাদের আজ বিশেষ বিষয় চলবে এখানে আমাদের সামনে পাঠটা আছে ধাতু ধাতুবিজ্ঞানম तृतीयभागः धातूनां स्वरविज्ञानं পদব্যবস্থা ব্যবস্থা চ কিছু কিছু পরের পাঠটা আমরা করছি কারণ আমাদের এখানে ধৃতিবন অনেক কিছু পড়েছিল আগে আমাদের সঙ্গে তো সেই জন্যে বিশেষ বিষয় শুধু আজ আমরা একটু করব ঠিক আছে তাহলে ধৃতিবন পড়ো কি লেখা আছে পানীয়শাস্ত্রমনুগন্ধান আশ্রিত্য সরাংশ एतयोः ज्ञानम् अन्तरा कारुण्यशास्त्रस्य अवगतिः न भवति धातुषु प्रत्ययेषु च के अनुबन्धः इति च धातुः स्वरः कीदृशः उदात्तः अनुदात्तः वा इदं सर्वम् आश्रित्य एव पाणिनीयशास्त्रं प्रवर्तते আর আমি আমি একবার আমি জিজ্ঞেস করছি তোমার স্পিকার ফোন নেই তো সাধারণ ফোনে আছে তো তাই তো স্পিকার ফোন স্পিকার ফোন নেই তো না না না ওকে মানে ফোনের কাছে ফোন কাছাকাছি রাখো এরকম তোমার ধ্বনি স্পষ্ট থাকবে হুম হুম তো এর অর্থটা কি কি বুঝেছো পানীয় স্বাস্থ্য অনুবন্ধকে অনুবন্ধ এবং স্বকে আশ্রয় করে থাকে এর জ্ঞানের পর পানীয় স্বাস্থ্যের অবগতি হয় না হ্যাঁ সেই মানে অনুবন্ধ অনুবন্ধ মানে কি অনুবন্ধ মানে মানে ঈদ সংখ্যা বা লোক হওয়ার আগে যে অবস্থাটা থাকে হ্যাঁ মানে যার ইৎসংজ্ঞা হয় সে হ্যাঁ। সেটা অনুবন্ধ হ্যাঁ। অনুবন্ধ আচ্ছা ঠিক আছে তাহলে এখানে এই সমস্ত কিছু যে স্বর স্বরহ শুধু অনুবন্ধ হা না কিন্তু স্বরহ আমার আমাদের আমাদের বুঝতে হবে যে উদাত্তः হা স্বরিতः আচ্ছা, এটা সর্বম এ সমস্ত কিছু কি হ্যাঁ তা এরকম পরিচয় তাহলে এগিয়ে যাও হুম एतावता एतावता मूलधातु निबन्धः क्लेशे अपि क्लेशे अपि च कैकः ईत्सङ्गकः वर्णः विहितः इति अस्माभिः सत्वं नत्वं निमा निमागमः उपा उपधा दीर्घः इत्येभिः तडित् तस्य लौकिकः ধাতুः कथं জায়ते ইত্যাদিः অবলোকিতম এখন পর্যন্ত আমরা মূল ধাতু নিবন্ধ কি কি এবং সেগুলো কোন সূত্র দ্বারা সেই নিবন্ধগুলো সংজ্ঞা হয় সেটা আমাদের জানা হয়েছে সপ্তম নষ্টম নিমের আগম উপধা দীর্ঘ এই কাজগুলো লৌকিক ধাতুতে কিভাবে হয় সেটা আমরা জেনেছি আহাতিয়া एषु সর্বেষু कार्येषु स्वराणां कृते एकं এক মিনিট আমাদের পাঠ হয়ে গেল কিন্তু সত্বম নুমাগ নুমাগমাহ উপদাদির গাহা এই সমস্ত কিছু হয়নি আমরা পরে গিয়ে আমরা করব এমনি আমি বলছি যে যারা শুনছে তারা যারা ভয় তাই না এটা কিছু হয়ে গেল হয়নি আসলে আমরা পরে আমরা করব আজ শুধু বিশেষ পাঠ হচ্ছে সেজন্য আমি কিছু পরের পাঠ আমি নিয়েছি ঠিক আছে আহাতিয়া আহত্যাং বিশিষ্ট জ্ঞানম অস্মাভি প্রাপ্তম আমি নাসিক জ্ঞানম ইতি এই সব কাজগুলোতে স্বরের জন্য একটি বিশিষ্ট জ্ঞান আমাদের হয়েছে সেটা হলো অনুনাসিক জ্ঞান ধাতুষু অনুনাসিকা জ্ঞানেন এবং আসাম ইচ্ছাঙ্গা সম্ভবতী ধাতুতে অনুনাসিক জ্ঞানের দ্বারাই অতের অর্থাৎ স্বরবর্ণের ইচ্ছাঙ্গা সম্ভব হয় अधुना तदाधार तदा तद् आधारेण अग्रिमः सिद्धान्तः स्वरविज्ञानेन परव्यावस्था अपि च चेत् अनुद् व्यवस्था ज्ञेयते ज्ञायते माने अनुनासिक ज्ञानं माने की যে শুধু এই যে চন্দ্রবিন্দু আছে তো চন্দ্রবিন্দু যেখানে স্বরের উপর এই অনুনাসিক চিহ্ন চিহ্নম অনুনাসিক চিহ্নম যেটা আমরা বলি চন্দ্রবিন্দু যেখানে আমরা আমরা এক সূত্র আমরা দেখেছিলাম উপদেশে উপদেশে আচ उपदेशे ইট উপদেশে अनुनासिक ইট এটি जनुनासिक উপদেশে জুনাস্ক ইট মনে আছে যে উপদেশ অবস্থায়াম যে ধাতু আদেশ আগম যার যার চন্দ্রবিন্দু আছে অনুনাসক চিহ্ন আছে এর ইৎসংজ্ঞা হ্যাঁ। হয় হ্যাঁ, হ্যাঁ। উপদেশে আচ অনুনাশিকা ইট যে আচ বর্ণ উপদেশ অবস্থায়াম উপদেশ অবস্থা মানে কি মনে আছে উপদেশ মানে হলো মানে মূল মূল রূপ যে দুটো প্রত্যয় হ্যাঁ। যেমন গম লৌকিক ধাতু গম হ্যাঁ, হ্যাঁ। তো উপদেশ বলো যেমন পদ ধাতু হলো বিপদ ধাতুর পদ ধাতু যেমন হলো রূপচাষ উপদেশ হ্যাঁ রূপচাষ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ দুখনীয় ক্রীড়াতু দুখনীয় এরকম হয় তো সেই জন্যে যে কোনো ধাতু মূল এর মূল রূপ কিন্তু আলাদা আর লৌকিক রূপ কিন্তু আলাদা তার যেখানে এই যে মূল রূপে যেমন যেমন গম ধাতু গচ্ছতি এই গম উপদেশ অবস্থায় গম রি তো গম রি এখানে রি স্বর বর্ণ এর উপরই চন্দ্রবিন্দু নাচ চিহ্ন আছে বলে উপদেশে যে ইট সূত্র দ্বারা এর ইট সংজ্ঞা হয় তারপরে তস্য লোপাহা এটি সূত্র দ্বারা তস্য লোপাহা তাই তো হ্যাঁ তো শিবেন নে এখানে এখানে লেখা আছে এখানে লেখা আছে অনুরাসিক বিজ্ঞানম আবশ্যকম দাতু শু অনুরাসিক জ্ঞানেন এব আচ্ছাম ইৎ সংজ্ঞা সম্ভবতি উপদেশে যুনাসক ইৎ সূত্র দ্বারা যে কোন আচবর্ণ যে উপরে চন্দ্রবিন্দু রয়েছে এর ইৎ সংজ্ঞা হবে তাই তো হ্যাঁ ওকে তারপরে কি লেখা আছে adhuna अधुना तदाधारेण अग्रिमः सिद्धान्तः स्वरविज्ञानेन पदव्यवस्था अपि च प्रेरणित् व्यवस्था ज्ञीयते ज्ञायते तर्हि हम्म। तर्हि तर्हि धातुपाठे प्रथममुख्यविषयः लौकिकधातुः कथं सञ्जायते इति स च अस्माभिः परिशीलितः ধাতুপাঠের মুখ্য বিষয় লৌকিক ধাতু কিভাবে হয় সেটা আমাদের দ্বারা জানা হলো অধুনা দ্বিতীয় প্রমুখ বিষয় স্বরবিজ্ঞানম এখন দ্বিতীয় প্রমুখ বিষয় হলো স্বরবিজ্ঞান তসমিন উপবিষয় পদ পদব্যবস্থা ঈদ ব্যবস্থা সেখানে উপবিষয় দুটি হলো পদব্যবস্থা আর ঈদ ব্যবস্থা হ্যাঁ তো এই সংজ্ঞা আমরা পড়েছিলাম ওখানে আমরা আমরা দেখেছিলাম যে কেমন করে মূল ধাতুতাহা উপদেশক ধাতুতাহা উপদেশ अवस्थায়াম ইহা ইহা ধাতুহু ন তস্মাক লৌকিক ধাতুহু প্রথম নিস্পেদ্যতে কেমন করে আমরা তৈরি করতে পারি লৌকিক ধাতু হ্যাঁ এ সমস্ত কিছু করে এখন এক নতুন বিষয় আমাদের সামনে এসে গেছে স্বরবিজ্ঞানম স্বরবিজ্ঞানম এরকম স্বরবিজ্ঞানম মানে কি এখন আমরা জানব আর এই দ্বারা পদ ব্যবস্থা আপনি ইট ব্যবস্থা পদ ব্যবস্থা মানে এই পদ ব্যবস্থা মানে এই ধাতু পদী আত্মনেপদী উভয়পদী কেমন করে জানতে পারি আর ঈদ ব্যবস্থা মানে হ্যাঁ। ঈদ আর কোথায় হবে কোথায় হবে না এই স্বর বিজ্ঞান জানলেই এ সমস্ত কিছু আমরা বুঝতে পারবো তো প্রথম তো আমরা আমাদের স্বর বিজ্ঞান জানতে হবে তো পরে কি লেখা আছে ঈদ সঙ্গে কে না কেনা না धातुः किं तद् इति निर्णयः क्रियते अपि च अनुबन्धलोपानन्तरम् अवशिष्टप्रदेन निर्णयः क्रियते अयं धातु इत् अनित् वा इति কোন মানে কোন অচের ঈদ দ্বারা উম ধাতু নির্ণয় করা হয় উম এবং অনুবন্ধ লোপের পর অবশিষ্ট স্বরের দ্বারাও নির্ণয় করা হয় যে এই ধাতু ইট হবে না অমিট হবে হ্যাঁ ঠিক আছে মানে এখানে দু রকমের দু রকমের আহ বর্ণ আমরা দেখতে চাই এক যেমন গমরি গমরি এখানে এখানে গম ধাতু ধাতুর মধ্যে অকার আছে তো গয়ে গয়ে অকার আছে মানে গ ম দুটো বর্ণের মাঝখানে অ আছে গম আর মর পর রি আছে তাহলে দুটো স্বর রয়েছে এখানে দুটো একটা অ অন্য হচ্ছে রি রি রি বর্ণের উপরে চন্দ্রবিন্দু আছে বলে এটা ইৎসঙ্গিক বর্ণ सो तो ए इत्संज्ञकेन अच् वर्णेन धातुः किं पदी इति निर्णयः क्रियते माने आखोन् गम् रि धातु ते ली इत्संज्ञकः वर्णः ली इत्संज्ञकः वर्णः अस्ति তারপরে আমরা যখন আমরা জেনেছি যে अच्छा লি ইৎসংজ্ঞক বর্ণ তো এই লি ইৎসংজ্ঞক বর্ণ কি রকম এগিয়ে পরে গিয়ে আমাকে এখন দেখতে হবে যে এই যে রি সঙ্গে বর্ণ সেই সেই রি কিন্তু কি রকম আর কি রকম জানলে আমরা বলতে পারো পারবো যে এই ধাতু গমরি গমরি ধাতু পরস্মৈপদ ধাতু আত্মনিপদী ধাতু অথবা উপরিপদী ধাতু রি রি ইৎসঙ্গ বর্ণের স্বভাব জানলে আর তারপরে গম ধাতু এখানে গ ম দুটো মাঝখানে অ আছে তো লৃ অনুবন্ধ লোপানন্তরম অবশিষ্ট স্বর নাম লি মানে লি এর লোপ যখন হয়ে গেল গম ধাতু রয়ে গেল গমের মধ্যে কি কি স্বর আছে শুধু একটা একটি স্বর আছে অ তো এ অকারের কি রকম স্বভাব দেখে আমরা জানতে পারব যে এই ধাতুর ইৎসংজ্ঞা হবে কিনা হুম তো দু রকমের বর্ণ স্বর স্বরবর্ণ স্পষ্ট ঠিক আছে তো পরে কি লেখা আছে स्वरः ईत्संज्ञकः चेत् तर्हि तस्य अनुवादः उदात्तः स्वरित इत्येभिः वर्गैः पदव्यवस्था ज्ञेया যদি স্বর ইচ্ছাঙ্গক হয় তাহলে তার অনুদাত্ত উদাত্ত সরিত এগুলি বর্গের দ্বারা পদব্যবস্থা জানা যায় পদ ব্যবস্থা মানে পদস্ময়পদী উভয়পদী আত্মীপদী হ্যাঁ তারপরে स्वरः इत्सङ्गकः नास्ति चेत् तर्हि तस्य अनुदात्त उदात्त स्वरित इत्येभिः वर्ग ईड् ব্যবস্থা জ্ঞায়ते স্বর যদি ইচ্ছাঙ্গক না হয় তাহলে তার অনুদাত্ত উদাত্ত স্বরিত এইসব বর্গের দ্বারা ঈদ ব্যবস্থা জানা যায় হ্যাঁ ঠিক আছে তাহলে দু রকমের স্বর গম্বরি এখানে লি আছে আর অ আছে দুটো দু রকমের তারপরে সম্প্রতি অনুবাদে চিহ্নানি কথম এখন অনুবাদ উদত্ত শরীর এগুলো এগুলোর চিহ্ন কেমন সেগুলো আমরা জানবো স্বরি স্বরচিহ্নানি রাক্ষসः ইত্যস্মিন ধাতু इति चिह्नम् अतः अनुनासिकत्वं सूचयति यथा पाके अवधारणे भज सेवायां आश उपदेशने एवं च अनुनासिक इत्यनेन चिह्नेन अङ्कितः अनुनासिकः भवति ন বিধি সেটি হুম ঠিক আছে হ্যাঁ তাহলে অনুনা সাকে চিন হাম মানে কি কি এটা এখানে লেখা আছে রক্ষা রক্ষা ওয়াসিতহ আসলেতো রক্ষ ধাতু রক্ষতি তত্র রক্ষা মূল উপস্থ উপবিদেশ অবস্থায়am রক্ষা इतिasti রক্ষা দ্বุปচ্চাস দুপচ্ছাস এখানে চকার চকারের পর যে আ এই যে চ এটা চ এর উপর নয় কিন্তু হ্যাঁ এটা ছ চরের পর যেটা অকার এ এর উপরই এই আনুনাসিক চিহ্ন আছে তো তাই তো আর এখানে খানু এ খানু অনুনাসিক তুমি বলো এর কোনটা বর্ণ অনুনাশিক হয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে আর ভজা হ্যাঁ ঠিক আছে বুঝে গেছি হ্যাঁ হ্যাঁ স্পষ্ট হয়েছে ওকে তারপরে धातुषु अथः अधस्तात् या रेखा दृश्यते यथा अ इति सा रेखा अतः अनुदात्तत्वं सूचयति ধাতুর নিচে যে রেখা দেওয়া থাকে সেই রেখাটা হলো অচের সেই রেখাটা অচের অনুরাগত্ব সূচনা করে মানে কোনো বর্ণের নিচে যদি এরকম রেখা থাকে সরল রেখা তো বুঝতে হবে ওই স্বরবর্ণটা হলো অনুদাত্ত হ্যাঁ যেমন आशः উপবেশন इत्यस्मिन् ধাতু সকালোত্তরবর্তী यः আকার अस्ति सः আকার অনুদাত্ত इति अधस्थं চিহ্ন सूचयति যেমন আস আস মানে উপবেশনে এই ধাতুতে সকারের উত্তরবর্তী যে অকার তার নিচে তার নিচে যেহেতু চিহ্ন দেওয়া আছে ওই একটা রেখা আছে তাই বুঝতে হবে যে অকারটা হলো অনুবাদ্য ধাতুষু অচহ উপরিষ্টা ক্রিয়া রেখা দৃশ্যতে তারা অচহ সবিতত্বং সূচ্যতে ধাতু ধাতুতে অর্থের উপরে যে রেখা দেখা যায় সেটা অর্থের শরীরত্ব সূচনা করে ইয়থা বিপশাস পাকে ইত্যস্মিন ধাতু চকার উত্তরবর্তী ইহ অকারः अस्ति सकारः चरितः इति उपरि উপরিস্থম चिह्नं सूचयति যেমন দুপোচক মানে পাঁচে এই ধাতুতে সকারের উত্তরবর্তী যে অকার সেই অকারটা সরিত সেটা আমরা বুঝছি কেমন করে না সেই অকারের উপরে একটা চিহ্ন আছে সেটা বুঝতে পারছি তো এটা সরিত হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে এই যে উদাহরণ গুলো আমরা দেখেছিলাম আস আস এখানে দুটো স্বর আছে আ আর সকারের পর যে অ আছে তো এই অ অকারটি এটা অনুনাসকা এর উপরে অনুচ্ছন্দ বিন্দু আছে আর অধোভাগে আর নিচে পংক্তি আছে তো সেজন্যে আমরা এর দ্বারা আমরা জানলাম যে আস এর উপদেশ উপদেশক ধাতু আস আস এখানে শেষের অচবর্ণ অনুদাত্ত অনুদাত্ত উপরে আমরা আমরা পড়েছিলাম যে ইৎসঙ্গকে এটা এত বর্ণ কারণ এটা অনুনাসক চিহ্ন আছে তো অনুনাসক চিহ্ন রয় আছে বলে এত বর্ণ আর এত বর্ণ এত সংজ্ঞক বর্ণের স্বভাব দেখে আমরা জানবো যে এই ধাতু এই ধাতুটা পরস্মাইপদী আত্মপদী অথবা উভয়পদী পরে লেখা আছে হ্যাঁ তো এ খুব ব্যবহারিক জ্ঞান এটা হ্যাঁ তো এটা নিচে অধোভাগে পঙ্ক্তি আছে বলে এটা উদাত্ত আর উপরি পঙ্ক্তি রইলে উপরে আমরা কি জানবো উপরি কিরকম চিহ্ন উপরি পঙ্ক্তি হলে ठीक है ओके তারপরে मम ਸੰగనಕೆ విచ్చ అనినాస్తికయ విచ్చ అనయహ ద్వయహ trimethylహ శలం హాక్త పరస్య ఉపడి అతః తయే సహవాస సంధిన న విషయతే అతః ఆత్ర యద్యత్ నిర్ధాయం ఆపేక్షతే তথাపి స్వేవల స్థాపితం అనినాస్తిక న స్థాపితం হ্যাঁ। আচ্ছা, না এখানে এখানে এক স্টার তারা মানে এখানে চিহ্ন আছে তো এখানে আসলে চকার উত্তরবর্তী আকার চকার এরপর যে আকার এর উপরই কিন্তু চন্দ্রবিন্দু ও আছে আর পঙ্ক্তি ও আছে দুটো আছে কিন্তু নাকি মানে কম্পিউটারে রঙ্গনকম মানে কম্পিউটার কম্পিউটারে কম্পিউটারে এরকম ব্যবস্থা কঠিন দেখানোর জন্য হ্যাঁ, যে হ্যাঁ, দুটো হ্যাঁ ওই দুটো চাপে শরীরের চিহ্ন আছে আর ওই অনুনাসের চিহ্ন আছে বুঝে নিতে হবে হ্যাঁ এই এই এই আর কে এসে গেছে হ্যাঁ, হ্যাঁ স্যার আমি ফিরতে একটু দেরি হলো স্যার প্রীতিবন আচ্ছা ঠিক আছে প্রীতিবন আচ্ছা তো ওকে আচ্ছা তাহলে ধৃতিবন কিছু বলো আমাদের পাঠ কোথায় পাওয়া যাবে তুমি বোঝাও ধৃতিকে বলবো স্যার শোনা যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার আমি মেশিনটা মানে, খুলছি একটু টাইম লাগছে স্যার নেটওয়ার্কটা আচ্ছা। খুব ভালো নেই আর কি ঠিক আছে আমি আমরা কি পার্ট কোনটা পার্ট আমরা করছি বলছি হ্যাঁ শোনো শোনো এই যে পাঠ তৃতীয় তৃতীয় ভাগ মানে ধাতু বিজ্ঞান লেখা আছে যখন পাঠ খোলা থাকবে তখন দেখবে যে আমাদের ওয়েবসাইটে এক এক भाग তৃতীয় ভাগ তৃতীয় भाग নাম ধাতু বিজ্ঞানম ধাতু বিজ্ঞানম ধাতু বিজ্ঞান আমরা আমরা করিনি আজ পর্যন্ত আমরা করিনি আর ধাতু বিজ্ঞানম এখান এর মাঝে তিনটে ভাগ আছে শেষের তৃতীয় ভাগ তৃতীয় পাঠ ধাতু বিজ্ঞানম আবার শেষের ভাগ তৃতীয় ভাগ ওখানে লেখা আছে ধাতু নাম স্বর স্যার বলছি লিঙ্কটা আপনি যেটা পাঠিয়েছেন সেটা খোলার চেষ্টা করছি স্যার হচ্ছে না ও ওটা খুলিস না প্রীতি ধাতু বিজ্ঞানম তৃতীয় পাঠ খোল ও তাহলে ওটা কি করে খুলবো ইয়ে থেকে কাজ করবো শোরুম থেকে কাজ করবো হ্যাঁ ওখান থেকেও হবে ইউ অ্যাজ ডেস্কটপ সব থেকে নিচে যেতে হবে সব থেকে নিচে যেতে হবে ডেস্কটপ ভিউ অ্যাজ ডেস্কটপ কোথা থেকে শুরু বুঝতে পারছি না রে তাহলে প্রীতি বন এসে গেছে সেজন্য আবার আমি একটু ছোট পরিচয় আমি দিচ্ছি যে কোনো ধাতু শোনো যে কোনো ধাতু যেমন গমরি গমরি জানো তো গচ্ছতি গমরি প্রীতি প্রীতিবন হ্যাঁ তো সেজন্য আমি বলছি যে গমরি এখানে ঔপদেশিক ধাতু মূল মূল ধাতু ওখানে দুটো স্বর আছে গ এর পর যে অকার আর ম এর পর যেটা রি দুটো স্বর আছে অচবর্ণ আছে তো তো এই যে লি লি ইৎসঙ্গ বর্ণ গকারের পর যে অকার আছে অকারটি অকারটি কিন্তু এক নয় ও এর কেমন করে আমরা জানি যে ছন্দবিন্দু নেই অনুনাসিকের চিহ্ন নেই সেজন্য রি ইৎসঙ্গক বর্ণ আর অ ইৎসঙ্গক বর্ণ নয় এখন প্রীতিবান শুনছ হ্যাঁ স্যার স্যার আরেকবার বলুন আমি শোনা যাচ্ছে শুনতে পাচ্ছি হ্যাঁ আমি বলছি যে গমরি ধাতুতে দুটো স্বর আছে তো গকারের পর যে আর মকারের পর যে রি বুঝেছ দুটো স্বর আছে গম রি বলছেন তো হ্যাঁ গম রিতে দুটো স্বর আছে অ আর রি দুটো স্বর আছে তো আর পার্থক্যটা কি যে রি এর সঙ্গকা আর অ এর সঙ্গকা নয় কিন্তু তাই তো আচ্ছা। মানে রি আসলে রি থাকে না গমরি এখানে লৌকিক ধাতু যখন তৈরি করি তখন গমই থাকে রি থাকে না তাই তো হ্যাঁ তো কেন না কেন না রি অনুনাশক বর্ণ আর উপদেশে জনুনাসিক ইট উপদেশে জাহাসিক ইট আমরা জেনেছিলাম সূত্র उपदेश अवस्थायां यः अच् अनुनासिकसंज्ञकः तस्य इत् संज्ञा भवति उपदेशे जनुनासिक इत् सूत्रधारा तैतो हम्म। तस्य जन्ये गं रि दातु ते रि इत्संज्ञकवर्ण तापुरे तस्य लोपः इति सूत्रधारा रि थाकिना चला जाय এ রিটেট ছন্দ বড় তো হ্যাঁ মানে স্যার উপরে ফজনা চিকিৎসার জন্য রিটেট ছন্দ বনায়ে বুঝেছি স্যার হ্যাঁ তো এখন এখন নিউটন ধাপ নিউটন ধাপ আমি বলছি যে ল리카 আর এ ল리카 এটা সংখ্যা যে যেটা এর স্বভাব দেখে আমরা জানতে পারবো যে এই ধাতু গম ধাতু পরস্মাই 10 আত্মনি 10 অথবা উভয়পদি হ্যাঁ মানে পদ পদ ব্যবস্থা সংস্কৃত ভাষায় যেটা আমরা বলি পদ ব্যবস্থা পদ ব্যবস্থা মানে এই ধাতু আত্মনিপদী উভয়পদী অথবা পরস্ময়পদী আমরা কেমন করে জানবো যে এই ইৎসঙ্ক অচবর্ণ এর স্বভাব স্বভাবটা কিরকম আর যে ধাতুতে যে আচ বর্ণ ইচ্ছাক বর্ণ নয় গম ধাতুতে আকার যেটা গম ধাতুতে যে আকারটা আকার মানে অনুরাসিক চিহ্ন নেই তো সেজন্য ইচ্ছাক নয় তাই তো তো যে কোনো ধাতু যে কোনো ধাতু এর মাঝখানে যে অচ বর্ণ আছে আর অনুনাশক বর্ণ নয় মানে ইচ্ছক বর্ণ নয় এই অচ এই অচ বর্ণ দ্বারা কিন্তু এই ধাতু সেট অথবা অনিট মানে ইটস ইট ইট ইরাগম হবে কি হবে না ঠিক আছে মানে जेमन् जेमन् जेमन् बालकः गन्तुम् इच्छति बालकः गन्तुम् इच्छति तुमुन् प्रत्यये बालकः गन्तुम् इच्छति अपि च अपि च बालकः पठितुम् इच्छति तु पठितुं गन्तुं गन्तुम् एकाने ईद् आगम नै किन्तु पठितुम् एकाने ईद् ईद् आगम आचे बुझेছো ইডাগম আছে আছে তো পঠিতুম তুম তুমুন মাঝখানে ইকার আছে তো ইকার আছে ইকার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ইকার আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে নেই মাঝখানে না এখানে নেই হ্যাঁ তো কোথায় এর আগম হবে কোথায় এর আগম হবে না জানবার জন্য আমাকে আমাকে কি জানতে হবে যে যে যে কোনো ধাতু এর মাঝখানে যে আচ যে ইট সংখ্যা নয় এই স্বরের কি রকম স্বভাব তো একই রকম স্বভাব স্বভাব মানে কি পরে গিয়ে এখানে এস কিছু লেখা আছে ঠিক আছে ওকে আচ্ছা। তো এখানে কিছু নিচে দেখো লেখা আছে স্বর চিহ্নানি স্বর চিহ্নানি লেখা আছে দেখছো আচ্ছা, মানে স্বর লেখা আছে তারপরে স্বর চিহ্নানি অধুরেখিত বিজ্ঞান স্বরবিজ্ঞানম লেখা আছে তারপরে স্বরচিহ্নানি স্যার দাঁড়ান একটু বুঝতে পারছি না না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার ওকে তো এখানে আমরা পড়ছি তো ধৃতিবান এখানে স্বরত কি কি কি সারাংশ বলো স্বরচিহ্ন কি করে বুঝবো উদাত্ত অদাত্ত সরিত স্যার ওগুলো জানে মানে উদাত্ত নিচে আর নিচে রেখা থাকবে শরীরের উপরে এটাই বলা হয়েছে ওকে শুনছি স্মৃতি মানে এই যে যে পঙ্ক্তি जे धातु उपरि पङ्क्ति थाकले यथा स्वरित अधोभागे नीचे नीचे आचे अनुदाप्त আর কিছুই না থাকলে উদাত্ত জানো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে জানি ওটা ওকে ओके सो धृतिपन् तुमि परो तर्हि उपरि तर्हि उपरि चिह्नम् अस्ति चेत् स्वरः स्वरितः अधः चिह्नमस्ति चेत् अनुदात्तः उपरि उपरि अपि नास्ति अधः अपि नास्ति तर्हि सः स्वरः उदात्तः তাহলে উপরে চিহ্ন থাকলে সেটা সরিত স্বর নিচে চিহ্ন থাকলে সেটা অনুদাত্ত এবং উপরে বা নিচে কোনো চিহ্ন না থাকলে সেটা উদাত্ত यथा वसधातो वकारोत्तरवर्ति यः कार अस्ति तस्य अधः चिह्नम् अस्ति अतः सकारः अनुदात्तः যেমন বসাহ এই ধাতু বকার উত্তরবর্তী যে অকার তার নিচে চিহ্ন আছে তাই এটা এই অকারটা হলো অনুদাত্ত পরন্তু শীর্ষাহ ধাতু সকার উত্তরবর্তী ইকার अस्ति तस्य उपरि अपि अधः अपि चिह्नं नास्ति अतः सः इकारः उदात्तः কিন্তু সীসা ধাতুতে সকার উত্তরবর্তী যে ইকার আছে সেখানে উপরে বা নিচে কোনো চিহ্ন নেই তাই এটি তাই ইকারটি হলো উদাত্ত বহুত্র অনুদাত্ত স্বর अनुनासिकः अपि अस्ति नाम चिह्नद्वयम् अस्ति বহু জায়গাতেই অনুদাত্ত স্বর অনুনাসিক হয় মানে দুটি চিহ্ন থাকে মানে অনুনাসিক চিহ্ন থাকে আবার অন্যত্ব চিহ্ন থাকে যেমন অ অ এটা অনুনাসিক উপরে অনুনাসিক চিহ্ন দেওয়া আছে নিচে আছে অনুদাত্ত চিহ্ন তথৈব বহুত্র চরিতः স্বরः अनुनासिक অস্তি চিহ্ন দ্বয়ম সহিত ইতি অ সেরকম বহু জায়গাতেই শরিত স্বর অনুনাসিক হয় মানে দুটো চিহ্নই থাকে যেমন অ মানে এখানে অটা অনুনাসিক আবার শরিত পরন্তু अनुदात्तः सर्वथा অনুনাসিক অথবা स्वरितः सर्वथा अनुनासिकः ইতি নিয়মহ নাস্তি এব কিন্তু অনুদাত্ত যে সবসময় অনুনাসিক হবে বা শরিত সবসময় অনুনাসিক হবে এটা এই এরকম কিন্তু নিয়ম নিয়ম নেই কদাচিৎ ভবিতুম অর্হতি কদাচিৎ পি ভবিতুম অর্হতি কখনো হতে পারে আবার কখনো নাও হতে পারে হ্যাঁ ঠিক আছে প্রতিবন দেখছো আমরা কোথায় আছি পরে পরে পড়তে পারো এশাম হ্যাঁ স্যার চেষ্টা করছি হ্যাঁ एषां त्रयाणां संज्ञको स्वराणाम् उच्चारणभेदः এই যে এসাম ত্রয়ানাং সঙ্গক স্বরানাম এই যে তিনটে স্বর আমরা পেলাম তার উচ্চারণের মধ্যে ভেদ রয়েছে উচ্চেই উচ্চেই উদাত্ত নাম ধ্বনি উপরি দিশি গেছতি উচ্চেই রুদাত্ত যে উদাত্তর যে উদাত্তর কথা আমরা জানলাম সেটাকে উচ্চেই উদাত্ত ইত্যনেন উদাত্তः নাম ধ্বনি উচ্চের উদাত্ত এই এই সংজ্ঞা অনুসারে উদাত্ত না উদাত্ত নাম ধ্বনি উপরে দিশি গচ্ছতি উপরে দেওয়া হয়েছে নিচের অনুদাত্ত ইত্যনেন অনুদাত্ত নাম ধ্বনি অধো দিশি গচ্ছতি আর নিচেই অনুদাত্ত এর দ্বারা নিচে যে চিহ্ন তা অনুদাত্ত হিসেবে জ্ঞাপিত হয় তা দেওয়া হয়েছে समाहारः स्वरितः ইত্যানেন স্বরিতহ নাম ধ্বনি ন উপরে ন বাধ আর স্বরিত নামে যে ধ্বনির কথা বলা হলো সেটি উপরেও থাকে না এবং নিচেও তার চিহ্ন পাওয়া যায় না তহি উচ্চারণ ভেদাহা শান্তি তবুও উচ্চারণের মধ্যে ভেদ দেখা যায় পরন্তু ইদানিং পরন্তু ইদানিংতন কালে ব্যাকরণ ক্ষেত্রে এতাদৃশ অভ্যাস প্রায় লুপ্ত কিন্তু এখনে এখন ব্যাকরণ শাস্ত্রে এই ধরনের অভ্যাস প্রায় লুপ্তই অধুনা পাঠে পদব্যবস্থায়াম অবলোক অবলোকয়াম এখন পাণিনীয় ধাতুপাঠে পদব্যবস্থায় এটা আমরা দেখব অনন্তরম ইয়ে অনন্তরম ইং ব্যবস্থা তারপর ইট ব্যবস্থা ঈদ ব্যবস্থা দৃশ্যতাম তারপর আমরা ইতি কিভাবে হচ্ছে সেটা দেখতে পাব হ্যাঁ ঠিক আছে এক মিনিট এক মিনিট একখানে কি লেখা আছে তুমি বল তুমি বলেছিলে যে তারি উচ্চারণ ভেদাহ santi परंतु इदानीन तनाकाले व्यवस्था व्याकरणे क्षेत्रे एतादिषः अभ्यासः प्रायः लुप्तः মানে वेद কেমন vede स्वरविज्ञानम रोयचे स्वरविज्ञान रोयचे वेदे কিন্তু ওখানে কিরকম উচ্চারণ হয় আমরা জানি কিন্তু ব্যাকরণ শাস্ত্রে ব্যাকরণ ব্যাকরণ শাস্ত্রে এই সমস্ত জ্ঞান লুপ্ত হয়ে গেল প্রাচীন কালেই মানে আমরা জানি না এ উপরি দিশি আর নিচে এই সমস্ত কিছু এই সমস্ত কিছু যে আহ উদার তাহা সরে তাহা কিরকম উচ্চারণ কেউ জানি না আজ কেউ জানি না শুধু এই যে চিহ্ন আছে এতই আমরা জানি এরকম উচ্চারণ হয় কেউ জানি না আজ তা সত্ত্বেও এর মূল্য মূল্য আছে মূল্য মূল্যটা কি মানে মূল্যটা কি যে অনুনাসিকা অনুনাসিকা আছে এই যে স্বভাব মানে সরিতঃ উদাত্তাহা অতএব অনুদাতা দেখে আমরা জানবো যে পদব্যবস্থা কি রকম মানে পরিসমাইপরি ধাতু উপাইপরি ধাতু আজ্ঞাইপরি ধাতু আর যে adjective বর্ণ ধাতুতে ইচংকা নয় ইচংকা বর্ণনাhasNexti এই adjective ধারা কিন্তু আমরা জানবো যে ইট মানে গন্তুম পতিতুম এরকম পার্থক্য যেটা সেটা আমরা জানবো তো এখন পদব্যবস্থা পদব্যবস্থা আচ্ছা ঠিক আছে প্রীতিবন পড়ো প্রীতিবন পদব্যবস্থা হ্যাঁ পদব্যবস্থা ইত্যুক্তে धातुः ধাতু धातुः वा आत्मनेपदी ধাতু বা উভয়পদী ধাতু বা ইতিহাসে বোধ হয় পদব্যবস্থা তাকেই বলা হয় যেখানে বোঝা যায় যে কোনো ধাতু সেটা পরসময়পদী না আত্মনেপদী না উভয়পদী এই বোধ মানে এটার বোধ হয় अस्माभि पूर्वम एव द्वारा पूर्वे देखा হয়েছে যে धातुसु अनुनासिकः संज्ञा प्रयोजयति अनुनासिकः अच् संज्ञा लाभ করে এটা আমরা संज्ञा प्रयोजयति नाम अनुनासिक स्वरेण इत् संज्ञा कृत्यते इत्यर्थः ईप्सङ्गा प्रयोजयति नाम अनुनासिकस्वरेण ইৎসংজ্ঞা সূচ্যতে অনুনাসিক স্বরের দ্বারা ইৎসংজ্ঞা সূচিত হয় এটাই এর অর্থ ইৎসংজ্ঞা প্রয়োজয়তি নাম অনুনাসিক স্বরেণ ইৎসংজ্ঞা সূচ্যতে ইত্যর্থ অনুনাসিক স্বরের দ্বারা ইৎসংজ্ঞা লাভ করে অস্য এব ইৎসংজ্ঞকস্য এই ঈদ ঈৎসঙ্গকस्य स्वरस्य এই ঈদ সঙ্গক স্বরের অনুদাতত্ব উদাতত্ব স্বরিতত্ব সূচয়তি অস্য এব ঈৎসঙ্গকस्य স্বরস্য এই ঈদ সঙ্গক স্বরের অনুদাত্ত উদাত্ত স্বরিত এইরূপ পদ ব্যবস্থা সূচিত হয় তর্হি ঈৎসঙ্গকেন স্বরেণ ব্যবস্থা জ্ঞায়াতে কথমিতি পশ্চিম তাহলে তৎসঙ্গক স্বরের দ্বারা কিভাবে পদব্যবস্থা জ্ঞাপিত হচ্ছে সেটা আমরা দেখব যথা ইঘা বৃদ্ধ ধকারো ধকার উত্তর পরবর্তী ধকার উত্তর পরবর্তী अकार अस्ति स अनुनासिकः अस्ति এধা ধয়ের পরে পরবর্তী যে অকার রয়েছে সেটি অনুনাসিক বর্ণ অনুনাসিকা অতঃ ঈদ সংজ্ঞা আর অনুনাসিক হওয়ার জন্য সেটি ঈদ সংজ্ঞা প্রাপ্ত হয়েছে অধস্থাত চিহ্নম আর ই ধাহা এখানে ভয়ের নিচে যে অনুদাত্ত চিহ্ন রয়েছে তার দ্বারা বোঝা যাচ্ছে যে এটি অনুদাত্ত এই চিহ্ন দ্বারা এই অনুদাত্ত এটি অনুদাত্ত সেটি জ্ঞাপিত হচ্ছে অনুনাসিক আকার অনুদাত্ত অতি অস্তি অনুনাসিক যে আকার সেটি অনুদাত্ত এটাও এখানে রয়েছে অতহ এদাহা আত্মনে আত্মনেপেদি তাহলে বোঝা গেল যে এদাহা ধাতু হচ্ছে আত্মনেপেদি किमर्थमिति चेत् अग्रे सरेम যদি যদি এটা হয়েও থাকে তাহলে যদি এটা হয়েও থাকে তাহলে কেন এটা সেটি আমরা পরবর্তীকালে দেখব অগ্রে দেখব হ্যাঁ ঠিক আছে ওকে ধৃতিবন হ্যাঁ আত্মনে পদম আত্মনে পদত্বম অনুদাত্ত নিতা आत्मने पदम् यस्य धातुः अनुदात्तस्वरस्य नकारस्य च इत्सङ्गा भवति स धातुः आत्मनेपदी যে ধাতু অনুদাত্ত স্বরের নকারের ইচ্ছঙ্গা হয় সে ধাতু হলো আত্মনেপদী অনুদাত্তস্য ন চ অনুদাত্ত ন অনুদাত্ত এবং ন অনুদাত্ত নাও ত সা অনুদাত্ত নিত দ্বন্দ্বগর্ভ বহুব্রীহি মানে সেই তৌহিত মানে তৌ বলতে এখানে অনুদাত্ত আর ন ন এই দুটোকে বোঝানো হচ্ছে এই দুটো ঈদ যা হলো অনুদাত্ত মিত এখানে দ্বন্দ্বগর্ভ বহুগৃহী সমাজ হয়েছে তসমাত অনুদাত্ত নিতে হয় পঞ্চমী করা হয়েছে এবারে যে সেখান থেকে তসমাত অনুদাপ্ত নিতাহ অনুদাপ্ত হয় পঞ্চম আত্মানে পদম প্রথমান্তম দ্বিপদম ইদম সূত্রম অনুদাপ্ত নিতাহ হলো পঞ্চমান্তম আর আত্মানে পদম হলো প্রথমান্তম এই সূত্রটি হলো দ্বিপদের দুটো পদ আছে দয় থাকবহ ইত্যস্মাৎ धातव अनुवृत्ति भुवादय धातव यही सूत्र थे धात अनुवृत्ति टीकाकार सूचयन लक्ष्य पदम आयाति आक्षेपेन यही तस्थ निहित आत्मनेपदम इन টিকাকাররা বলেন যে লয়ের লস্য এই পদ যেখানে আছে মানে লস্য লস্য জানো লস্য মানে কি জানো লকার শুধু লকার মানে লস্য ব্যাকরণ ব্যাকরণ প্রসঙ্গে জানো লস্য মানে কি হ্যাঁ লকার হ্যাঁ মানে এই যে লাবস্থা আমরা বলি লাবস্থা এখানে ল যে কোনো ধাতু তিঙ্গান্ত পদস্য তৈরি তিঙ্গান্ত পদের তৈরি করার জন্য ল আয়তি ল তারপরে ল স্থানে টিপ আদেয় গেছে জি ইত্যাদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ মানে লকার গুলোকে বলছে দশটা লকারের কথা বলছে স্যার সত্যি হ্যাঁ সেটা সেটা মানে ইট অনুবন্ধ লোপের পর আর কি ল যেটা থাকছে ল হলন্ত হ্যাঁ ঠিক মানে লক্ষ্য যে এই পথটি যেখানে আক্ষেপের দ্বারা আছে সেখানে তাদের অর্থ নিহিত থাকে এরকম হচ্ছে যেমন অনুবৃত্তি সহিত সূত্রাম अनुदात नीत धातु लस्य पदम अनुदात धातु लयर आत्मन पदम संज्ञा है मान जे धातु अनुदात एवं न ईद ईद संग তার আত্মনপদ সংজ্ঞা হয় হ্যাঁ মানে त त नि त वस् मस তারপরে তা আtam ঝ ঠাস আtam ধম ইদ হুই মহি তো পরস্মাই পরস্মাই পতি ধাতু হলে নটা আর আত্মপতি ধাতু হলে নটা তো গচ্ছতি গচ্ছতি একানিটি হয় কিন্তু প্রকাশতে তে হয় তো আমরা কেমন করে জানব যে তি হবে অথবা তে হবে পরিসমাই অথবা আত্মনেপদী হবে তো এখানে লেখা আছে যে অনুদাত্ত নিতহ মানে कीदृश धातुः तादृशधातुः यः अनुदात्तः अनुदात्तः अथवा ङितः एरकं व्यवस्था लस्य ए लस्य तापरे लस्य आत्मनिपदं लकारस्य स्थाने ये तिबादयः तिबादयः आगच्छन्ति तिप्तश्चित्यादयः त आतं झ इत्यादयः तदाधारेण अमरा जान्बो जे परस्मैपदि नोटा अथवा आत्मनिपदि नोटा इति जाबे ठीक hmm. तहले यस्य धातोः अनुदात्तस्वरस्य नकारस्य च इत्संज्ञा भवति एखाने अस्तु পরে গিয়ে লেখা আছে करो করো কি লেখা अनुदात्तेत् অনুদাত্তেত नाम अनुदात्तः यस्य सः धातुः अनुदात्तेत् माने

আত্মনে আত্মনে পদসঙ্গ প্রত্যয় বিহিত হয় তার মানে কাকাঙ্ঘ থাম ইদগহি নাহি এগুলো প্রত্যয় হবে যে ধাপি আত্মনে যে ধাপি অনুদাত অনুদাত্ত অনুদাত্ত ঈদ সঙ্গ বা ন ঈদ সঙ্গক হ্যাঁ, মানে মানে আচবর্ণ আচবর্ণ হলে সেই पाचবর্ণ ইৎসংহයක বর্ণো হলে আ আবার সেই اچ সে সে ইৎসংহকা اچবর্ণের অনুদাত পঙ্টি মানে নিচে পঙ্টি হলে এই ধাতুটা কিন্তু আত্মনিপতি ধাতু আর এই ধাতু ধাতু পরে যে ইৎসং যে তেতেতে आदि प्रत्ययाः आगच्छन्ति ते आत्मनेपदी संज्ञकाः स्युः এরকম অর্থ বলছি যে বলছি যে স্যার আমরা তো বুঝতে পারলাম যে অনুদাত্ত ইট হলে আর ইয় ইট হলে সেটা তার যে লস্য তার সেটা আত্মনেপদ হয় হুম তাহলে আমরা তো এদ ধাতু তো এদ আমরা এদ হতে বলি হ্যাঁ এর রূপটা এদ হতে যদি এটা এ ধাতে রূপ হয়ে থাকে তাহলে আমরা এটা জানতে পারলাম যে অনুদাত্তটা ইট হচ্ছে কারণ আমরা দেখলাম যে অনুদাত্ত মানে অনুদাত্ত স্বরটা ইট এটা ইয়াটা ইট যেটা হচ্ছে বলছে সেটা কিভাবে বুঝবো স্যার সেটা বুঝতে পারছি না আর কি ইয়া ইয়া আতি না ইয়া আতি না ছ ছ ছ ছ ইয়া আতি না খ খ খ খ না না না হ্যাঁ তো ইট এখানে যে ইট বলছে যেমন শিং ডাক শিং शेते सिंह धातु हम्म, तो सिंह धातु सिंह हाँ सिंह धातु शेते आत्मपदी धातु तो ङकार इत्संज्ञकः हलन्त्यमिति তো তুমি তুমি তুমি তুমি করো

তাহলে অকারটা যেহেতু অনুদাত্ত হলো ইয়টা যেহেতু ঈদ হলো এবং এই অনুদাত্ত স্বর রয়েছে তার জন্য এটাকে আমরা এটা অনুদাত্ত ঈদ হয়েছে এরূপ বলতে পারি অতঃ আত্মনেপদ আর অনুদাত্ত যেহেতু ঈদ হয়েছে তার জন্য আমরা এটাকে আত্মনেপদ বলতে পারি তরি এ ধতে ইতি লেটি নতু এ ধতি লড লকারে প্রথম পুরুষের এক বছরে রূপটা হচ্ছে এ ধতি লত এ ধাতি এ ধাতি এরূপ যদি হতো তাহলে সেটা আত্মনেপদ হতো কিন্তু যেহেতু এটা অনুদাত্ত সত্তা যেহেতু অনুদাত্ত এবং সেটা যেহেতু ইট তার জন্য এটা আত্মনেপদী হয়েছে আর আত্মনেপদী হওয়ার জন্য এটা এ ধরতেই হয়েছে এ ধরতেই হয়নি কম্প ধাতু অতি অনুদাত্তে এটা আর কম্প ধাতু এটাও অনুদাত্ত ইট হয়েছে অথবা আত্মনেপদী কম্পাতে ইতি লটি লট লকারে প্রথম পুরুষে রাখবো শুনে কম্পাতে এরূপ রূপ হয় ধাতহ অনুদাতে তট হ্যাঁ ঠিক আছে তো স্পষ্ট হয়ে গেল হ্যাঁ মানে প্রথম প্রথম বাক্যটা দেখো একবার যথা উপরিউক্তে এধা ধাতৌ एध एध धातु अनुनासिकः अकारः अनुदात्तः अपि अस्ति अतः एधः धातुः आत् अनुदात्तेत् अस्ति अतः आत्मनेपदी मने एकाले अनुनासिकः अकारस्य विशेषणं किन्तु वा हम्म, हम्म। अकारः अनुदात्तः हम्म। धातुः अनुनासिकः शेरकम् अर्थो न एध धातौ धातु धातुते अनुनासिकः अकारः अनुदात्तः हम्म। अकारः धकारोत्तरवर्ती यः अकारः स च अकारः अनुनासिकः इति कृत्वा अनुदातः अपि अस्ति तत् अधोभागे हम्म। पङ्क्ति अस्ति इति कृत्वा आत्मनेपदी अस्ति स्पष्टमस्ति खलु हम्म। अस्तु अस्तु तर्हि ताहले परो प्रतिभन् धातः अनुदात्ते च अस्ति যদি ধাতুটা অনুদা অনুদাত অনুদাত্ত ইট হয় তাহলে আত্মনেপদি তাহলে সেটা আত্মনেপদি হয় ধাতুহ ইট আসতি চেত পি তথৈব আত্মনেপদি আর ধাতুটা যদি ইয়টা যদি ইট হয় তাহলে সেক্ষেত্রেও আত্মনেপদি হয়ে থাকে আমাদের উচ্চারণ ঠিক হওয়া দরকার এখানে বাংলায় ইয়াদ হলেও এখানে সংস্কৃতে চলবে না

এখানে এখানে লেখা আছে ধাতুহু ঙিত अस्ति चेदपि ঙিত ধাতুহু ঙিত যেমন ইংরেজি ভাষায় ইংরেজি ভাষায় গোয়িং জি ও আই এন জি আই এন জি এটা না গোয়িং সেরকম ধ্বনি ঠিক আছে পড়ো স্বপ্নে স্বপ্নে এখানে সিং সিয়ান আছে সিং সিং সিং আচ্ছা হ্যাঁ ঠিক আছে স্যার সিং ইতি ধাতু धातुः नीत् अतः स्व अपि आत्मनेपदी এখানে সিং ধাতু এটা স্বপনার্থে ব্যবহৃত হয় এই ধাতু নটা ইট হওয়ার জন্য সেটা আত্মনেপদী সেতে ইতি লেটি লট লকারের প্রথম পুরুষের এক বছরের রূপ হলো সেতে ডিং বিহায়াসা বায়ৌ গত ইতি ধাতু আর ডিং ধাতু হচ্ছে মানে বিহায়াসা বলতে ওরা অর্থে বায়ো গত গতি অর্থে ব্যবহৃত হয় ইট এটাও এটারও নিয়তা ইট নিয়তা ইট अथवा जयते आत्मनेपदिरूपतः डयते स्वर से स्वरस्य इत्संज्ञाकारणेन अथवा यकारस्य इत्संज्ञाकारणेन धातुः आत्मनेपदी भवति अनुदात्तस्य स्वरस्य इत्संज्ञाकारणेन अनुदात्त शरीर इत्संज्ञा হওয়ার কারণে এক মিনিট

শটটা ইচ্ছঙ্গ হওয়ার কারণে এবং ইয়টা ইচ্ছঙ্গ হওয়ার কারণে এই ধাতুটা আত্মনেপেদি হয় অর্থাৎ অনুদাত্তেত হুম ঠিক আছে স্পষ্ট হয়ে হ্যাঁ স্যার ওকে হ্যাঁ উভয় পদত্বম त्वरितलीपः क्रियाफले यस्य धातुः यकारस्य च इत्सङ्गः भवति तस्य क्रियायाः फलं कर्तुम् अस्ति चेत् धातुतः आत्मने प्रत्यय प्रत्ययाः विहिताः क्रियायाः फलं कर्तुः नास्ति चेत् ধাতুতা পরস্মৈ तदि তিন प्रत्ययाः विहिताः ভবন্তি যে ধাতু শরিত স্বরে নকারের উৎসঙ্গ হয় সেই ক্রিয়ার ফলে যদি কর্তা থাকে তাহলে সেই ধাতুর পর আত্মনেপদ আত্মনেপদী তিন প্রত্যয় বিহিত হয় আর যদি ক্রিয়ার ফল কর্তার না থাকে তাহলে ধাতুবিত্তর পরশ্ন যদি তিন প্রত্যয় গৃহীত হয় হ্যাঁ, ঠিক বললাম স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিকই আছে হ্যাঁ না না এটা হ্যাঁ বুঝেছি নাম এতা দিশহ উভয় উভয়পদে তার মানে এই রকম ধাপটি হলো উভয়পদী ইতি সারাংশ এটাই হল সারাংশ সরিতা চা না চা সরিতা নয় সরিত এবং ন সরিত নয় তৌ ইতা সরিতা সরিতানিত তৌ ইত ইত তো বলতে এখানে সরিত আর ন আর ইয়া এই দুটোকে বোঝানো হচ্ছে সরিত আর নিয়া এই দুটো ইট যা সে হলো সরিত নিত द्वन्द्वगर्भे बहुभिः यथा द्वन्द्वगर्भे बहुभिः समाश्रयस्य तस्मात् स्वरिपनीतः कर्तणम् अभिप्रेति इति कर्तृभिप्रायं फलम् उपदद तत्पुरुषः यथा कुम्भकालः तस्मिन् कर्तृभिप्राये কর্তাকে অভিপ্রায় করে মানে কর্তার অভিপ্রায় আছে এটা হলো কর্তভি প্রায়ম কর্তভি প্রায়ম উপপদ তৎপুরুষ হয়েছে যেমন কুম্ভকার কুম্ভম কারতি যেমন করে সিদ্ধ হয় তেমন কর্তারাম অভিপ্রেতি তসমিন কর্তৃপ্রায়ে ক্রিয়ায়া ফলং ক্রিয়াফলম ষষ্ঠী তৎপুরুষ তসমিন ক্রিয়াফলে এখানে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়েছে ক্রিয়া ক্রিয়ায়া ফলম ক্রিয়াফলম স্বরিত স্বরিতনীত পঞ্চম্যন্তম নিত এটা হলো পঞ্চম্যন্তম কর্ত কর্তভিপ্রায়ে সপ্তম্যন্তম কর্তভিপ্রায় এটা হলো সপ্তম্যন্তম আর ক্রিয়াফলে এটা হলো সপ্তম্যন্তম ত্রিপদম এদম সূত্রম এই সূত্রতে তিনটি পদ আছে भुवाधयो धातवः इत्यस्मात् धातुः इत्यस्याः अनुवृत्तिः ভুবাদয় ধাতব সূত্র থেকে ধাতু পদের অনুবৃত্তি হয়েছে লস্য ইতি পদম আয়াতি আত্মকেন ইয়তহি তস্য অর্থঃ নিহিতঃ আত্মনপদম ইত্যাসমিন আক্ষেপের দ্বারা লস্য পদে আগে এসেছে এর অর্থ আত্মনপদে নিহিত আছে অনুবৃত্তি সহিত সূত্রম त्वरितनीतः धातः कर्तृभिप्राये क्रियाफले लस्य আত্মনে পদম অর্থাৎ সরিত নিত মানে যে ধাতু সরিত এবং ইট সেই ধাতু যদি সেই ধাতুর ফল যদি কর্তৃকে আমি কর্তৃক আমি হয় তাহলে সেই ল ল লকাতে আত্মনেপদ হয় সেই ধাতু উত্তর আত্মনেপদ হয় धातुः यदि स्वरितेत् अस्ति अर्थात् स्वरितः ईत् यस्य सः अथवा अस्ति तर्हि धातुः उभयपदी भवति धातु यदि सरित ইট হয় अथवा ইয়া ইট হয় তাহলে সেই ধাতু উভয়পদী হয় यथा द्विपचस पाके अत्र चकारोत्तरवर्ति यः अकारः अस्ति সহস্রীতः অস্তি ইৎসঞ্জকশ্চ এখানে চকার উত্তরবর্তী যে অকার আছে দুটো চাষে যে চকার উত্তরবর্তী অকার আছে সেটি সরিত এবং ইট এবং ইট সংজ্ঞক অত ধাতু সরিত ইট অস্তি অতএব এখানে ধাতুটি হল সরিত ইট উভয় পদী চ তার মানে উভয় পদী লটি পাচাচ্ছি পাচাতে তার মানে এটা যেহেতু ধাতু সরিতই তাই এটা উভয়পদী মানে পথটিও হতে পারে মানে পরশময়পদী হলে আর পচতে হবে আত্মনাপদী হলে উভয়পদী প্রাচীনকালে চরিত বিজ্ঞান আসিত अतः तदा तद সদ ব্যবস্থা জ্ঞায়তে স্ম প্রাচীনকালে সরিত বিজ্ঞান ছিল সেখান সেই আধারে পদ অজ্ঞাত জানা যায় ইদানিন তলাকালে দীপস্তর স্থাতু উধায় কবি স্থিতি জানিমহ অপচানিত নাস্তি তথা স্থলিত এই স্যাব ইতি অনুমানং কূলমহ ইদানিনকালে দীপস্তর স্থাতু উধায় কবি এটা যে দীপস্তর স্থাতুটাকে উধায় কোটি সেটা আমরা জানি এবং এবং ল এক নয় এবং ইয়া ইট নয় অতএব শরিত ইট এটা অনুমান করতে পারি আমরা এবং উহাং কৃত্বা এব অদ্যত্রে ধাতু পাঠে দৃশানি চিহ্নানি কশ্চিৎ যোজিতানি এখন ধাতু পাঠে এরকম ধরনের চিহ্ন কখনো কখনো যোগ করা হয় यथा अनुनासिकचिह्नानि न वर्तन्ते সামান্য ধাতু গ্রন্থেছু সামান্য ধাতু গ্রন্থতে অনুনাসিক চিহ্ন থাকে না তথৈব অনুদাত্মসরিত চিহ্নানি অপি গ্রন্থেষু সামান্যতয়া না লভ্যন্তে সেরকমই অনুদাত্ত সরিত চিহ্ন গ্রন্থে সামান্যভাবে পাওয়া যায় না কিন্তু কেচন উহাং কৃত্বা স্থাপিতবন্ত উহাং মানে স্যার উহা উহা উহা মানে কল্পনা আচ্ছা। অনুমানম যেটা তুমি বলেছিলে এখানে অনুমানম যেমন আমরা জানি যে দুপচস ধাতু আমরা জানি যে উপায়পাদি ধাতু আর ইয়েত নাস্তি হ্যাঁ, হ্যাঁ মানে ইয়েত ইয়েত নাস্তি ইকারহ এত নাস্তি সেই জন্যে আমরা হ্যাঁ। করতে পারি মানে উ হাম করতে পারি অনুমান করতে পারি মানে উহা উহা উহা মানে কল্পনা হ্যাঁ কিন্তু কেউ কেউ কল্পনা করে সেটা স্থাপিত করে মানে উদাত্ত অনুদাত্ত এই স্বরগুলো অনুদাত্ত শরীরে এই স্বরগুলো স্থাপিত করে তেসু দীক্ষিত পুষ্পা মাতা আসমিন ক্ষেত্রে নায়িকা সেখানে দীক্ষিত পুষ্পা মাতা এইসব ক্ষেত্রে মানে অগ্রধারী অন্যত উদাহরণ উদাহরণম পশ্চিম অন্য উদাহরণ দেখব নিতহ ইতি নিতের অন্য উদাহরণ গুলি দেখব দুক্রি ধাতু নিত আসছি এবং দুক্রি এই ধাতুতে ইয়টা হলো ইট ईत् अतः अनेन सूत्रेण উভয়পদী अस्ति যেহেতু এটা নিট তাহলে এই সূত্রের দ্বারা মানে আপনারা এই যেটা সূত্র দেখলাম শরীরটা নিতা কর্তভিপ্রায় ক্রিয়া ফলে এই সূত্র দ্বারা উভয়পদী হবে তাই লটে করতি যেমন হবে কুরুতেও হবে উভয় পদেই ব্যবহার আছে সেরকমই বেয় হেয় গে एक न उभय पदी उपरियुक्त सूत्र ज्ञानेन के के परस्मैपदी धातवः सन्ति इति अपि अवगम्यते উপরুক্ত দ্বারা কে के পরস্মৈপদী ধাতু সেটি জানা গেল ইহা কোপি ধাতু নিতপি নাস্তি অনুদাত্তে नीत अपि नास्ति स्वरितेत् अपि नास्ति स धातुः परस्मैपदी एव এখন যে ধাতু নিত নয় অনুদাত্ত ইত নয় ইত নয় সরিত ইত নয় সে ধাতু হলো প্রশ্নপদী ধাতু উদাত্ত ইট আসতি চেত পরস্মৈপদী ধাতু যদি উদাত্ত ইট হয় তাহলে সেটি পরস্মৈপদী কিন্তু উদাত্ত ইট নাস্তি চেদাপি যদি नीत् अनुदात्तयित् नीत् चरितयित् नास्ति तर्हि स धातुः एव কিন্তু উদাত্ত ইট না হলেও যদি ইট অনুদাত্ত ইট ই ইট সরিত ইট না হয় তাহলেও সে ধাতু পরস্ময়পদী হবে বুঝেছো হ না মানে আমরা উপরের দুটো সূত্র আমরা দেখেছিলাম দুটো দুটো সূত্র আমরা জেনে ঘন্টা প্রথম সূত্রে দ্বারা অনুবাদ নেতা আত্মনিপদ মানে tetr অনুবাদ অনুবাদ এট ইৎসংহ আচবর্ণ অনুবাদসংহ আস্তিত্বে অথবা ইয়াকারহ ইৎসংহ তাহলে আত্মনিপদী দাতু হম আর द्वितीय द्वितीयसूत्र स्वरित इयतः कर्त्राभिप्राये क्रियाफले एखाने धातुः धातुः तत्र इत्सङ्क अच्वर्णः स्वरितः अथवा धातुः धातोः धातु धातुर् यकार इत् होले এখানে লেখা আছে কর্তাভিপ্রায়ে আত্মনিপদন धातु सूत्र की, बोले सूत्र की बोले स्वर ये धातो हो कर्ताभिप्राय क्रियाफले लस्य आत्मनिपदम यद्यपि उभयपदी शब्द एखने नहीं शुद्ध आत्मनिपदम बोला बोला तो उभयपदी सूत्र उभयपदी संज्ञा सूचक ना तो आत्मनिपदी उभयपदी उभयपदी कमन करे जानी स्वरतः कत्र अभिप्राय कत्र अभिप्राय कथन कथन कथन हमारा जानी जे विकल्पेन अस्त वैकल्पिको विकल्पिक अस्त ये शुद्ध नाम स्व स्वरता स्वरता स्वरते स्वरितेत् इत्यङ्क अच्वर्णः स्वरितः अथवा यकारः इत् होले अब आर ए अर्थे माने कर्तार अर्थे थे फल फल कर्तार कर्तार কর্তার ফল ताहले कर्त ताहले আপনি পদ এ সূচক দ্বারা আমরা বুঝি যে হবে না না হলে পরস্ময়পদী এরকম কর্তৃপ্রায়ে শব্দ দ্বারা আমরা বুঝি যে আসলে এই সূত্র উভয়পদী সংজ্ঞা সূচক আত্মীপদী সূচক নয় আর মঠ আহাত্য মঠ আমরা জেনে গেছি যে जे धातु अनुदातेत अथवा ङित अथवा स्वरितेत अथवा ङित चार थी अनुदातेत ङित स्वरितेत ङित ए, ए चार थी मुद्दे जे धातु किचुई ना जाति नहीं তাহলে परिस्थिति उदातेत ओ होते पारे ना होते पारे কিন্তু চাটি যে উপরি বলা হলো চাটির মধ্যে কিছুই না হলে এই ধাতু প্রশ্নকারী এরকম অর্থ বুঝেছ কি স্পষ্ট হয়ে গেছে কিনা ওকে হ্যাঁ, হ্যাঁ, <laughs> হ্যাঁ সেরকম অর্থ আছে तावत् यथा यथा दीश এতে সর্বে অতি এইসব ধাতুগুলো হয়ে পরসময় কারণ এখানে হয় এখানে এখানে যেহেতু উদাত্ত ইট নেই বা অনুবাদ টুইট নেই ছবি টুইট নেই নিত নেই নিতা নেই সেই জন্য এখানে পড়াশোনায় তৈরি হচ্ছে এটা তারপরে এটা তো তাই না এটা আই কি অনুবাদ অনুবাদ সঙ্গে আছে তো হ্যাঁ অনুবাদ তো সংজ্ঞা আছে কিন্তু ঈদ তো হচ্ছে না হ্যাঁ হ্যাঁ বুঝেছ বুঝেছ মানে অনুবাদ চিহ্ন নেই অনুমাসিক নাই হ্যাঁ অনুমাসিক সংজ্ঞা নেই আবার মৃত হয় এখানে অনুবাসিক সংজ্ঞা থাকলে এখানে উদাত্ত বা অনুদাত্ত বা শরীরের চিহ্ন নেই প্রশ্নই করি হ্যাঁ তারপরে খুজু তারপরে ক্ষুদ্র এখানেও এর উকারটা মানে যকার উত্তরবর্তী যে উকারটা আছে সেখানে মানে সেটা অনুনাসিক হলেও উদাত্ত অনুদাত্ত বা সরিত নেই বলে এটা পশময় প্রতীক মানে উদাত্ত সরিত অনুবাদ নেই নয় তাই এটা আসলে পরস্পর যদি তবে নসাহা এখানেও উদাতেত अस्ति উদাতে তো उकार उकारः न स्वरित সেজন্য উদাত উদাতেত আচ্ছা তাহলে নিউটা হয় এটা উদাতেত কি স্যার আচ্ছা, মুজাহ ও আগেটা হ মুজাহ মুজাহ মুজাহ কোথায় আছো ওই খুঁজি আগে মুজা আচ্ছা মুজা মুজা হ্যাঁ ওটা উদাত্তিত হ্যাঁ অকারः ইত্রাঙ্গিকः সেটা উদাতেত উদাতেত হ্যাঁ এটা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। উদাত্ত ইট হুম ঠিক ঠিক ঠিক হ্যাঁ তাই যদি तदेव परस्मै प्रति কৃতে পৃথক পৃথক সূত্র सूत्रमपि अस्ति পরস্ময় যদি ধাতুর জন্য পৃথক পৃথক সূত্র আছে তথ্য অগ্রে দত্তম আসছি সেগুলি অগ্রে দেওয়া হয়েছে হ্যাঁ তো আচ্ছা আসলে সময় এসে গেছে কিন্তু মানে আমরা আমরা বুঝতে পারি যে ধাতু পরস্ময়পদী সূত্র না হলেও মানে আত্মনিপদী হ্যাঁ। না হলে উভয়পদী না হলে পরস্ময়পদী ধাতু তো হবেই আর কিন্তু পানিনি এক সূত্র দিয়েছেন শেষাত শেষাত কর্তরি পরস্ময় শেষাত মানে বাকি অবশিষ্ট হ্যাঁ। শেষাত কর্তরি মানে স্পষ্ট স্পষ্ট করার জন্যে হ্যাঁ, যদিও সূত্রের দরকার ছিল না হ্যাঁ কিন্তু দিয়েছেন ঠিক আছে তো এই শেষের বার তোমরা কিছু পড়তে পারো আর এই মানে এই পদ ব্যবস্থা কিরকম হয় তুমি তোমরা বুঝেছো পরস্ময়পদী আত্মনেপদী উভয়পদী কোথায় কোথায় রয়েছে তোমরা বুঝেছো তাই তো হ্যাঁ। আর এরপরে অভ্যাস অভ্যাস আছে আর এরপরে ইড ব্যবস্থা মানে এই যে যেমন গমরি এই যে লি এটা আচবর্ণ সেজন্য লোপ হবে লি লি দ্বারা আমরা জানবো যে এই পারিসমাইপদী হ্যাঁ কারণ লৃ নয় ছোটটা আমরা জানি যে গম কিন্তু গম এখানে অকার মাঝখানে যে অকার অথবা যে কোনো ধাতুর স্বর যেটা অনুনাশক নয় এর দ্বারা পাটিতুম গান্তুম ইত্যাদি এই রাগম হবে না হবে কি হবে না পরে লেখা আছে এর ব্যবস্থা ওখানে জানা যাবে ঠিক আছে হ্যাঁ। বুঝেছ ওকে এটা অন্য দিনে হ্যাঁ। আমরা করব যেখানে জিজ্ঞেস না স্যার জিজ্ঞেস নেই কিন্তু আমি আরেকটা অন্য কথা বলছিলাম বলো বলছিলাম ওই ন্যায় শাস্ত্র আপনি যে ক্লাসটা করান ওটা এখন কোথায় চলছে ন্যায় শাস্ত্র পড়তে পড়তে চাও হ্যাঁ একবার যদি বুঝতে পারি আচ্ছা আচ্ছা ভালোভাবে হচ্ছে ভালোভাবে হচ্ছে এই যে আমি জানিনি তুমি চাইছো আমাদের এই প্রারম্ভিক প্রারম্ভিক স্তরে বর্গ চলছে এখন আমাদের শিক্ষক খুবই ভালো ওনার নাম সুকুবন মহোদয়া সুকুবন পড়াচ্ছে তো আমি তোমাকে এই গ্রুপসে যুগিয়ে দাও যুগিয়ে দিই আমি রেখে দিই সেই গুগল গ্রুপসে জীবন হ্যাঁ হ্যাঁ এই রেকর্ডিং আমি শেষ এক মিনিট আমি এটা শেষ করি কারণ পাঠটা